অনুষ্ঠান সঞ্চালনায় আছি অধম মুহাম্মদ আহমেদ তপু আশা করি আপনারা যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালোই আছেন আমাদের এই অনুষ্ঠান যথারীতি প্রতি শনিবার টরন্টো স্থানীয় সময় রাত দশটায় আমাদের ভয়েস অফ ইসলাম রেডিওর এই অনুষ্ঠান আমরা শুরু করি আজকের মত আজকেও শুরু করতে যাচ্ছি আশা করছি না না শুধু আশা নয় বরং আমাদের বিশ্বাস যে বরাবরের মতোই আপনারা অত্যন্ত সাগ্রহে আমাদের ধর্মীয় আলোচনা অনুষ্ঠান শোনার জন্যে উন্মুখ হয়ে অপেক্ষা করছেন চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠানে ফিরে যাই এবং যাওয়ার প্রাককালে আমি এটুকু বলি যে আমাদের সাথে আজকের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত আছেন সর্বজনাব আমার বাদিকে রয়েছেন জনাব সাইফুল ইসলাম সাহেব ইনচার্জ বাংলাদেশ কানাডা তারপর রয়েছেন জনাব নাসির আহমেদ সাহেব এবং তার অনুজ জনাব তৌফিক আহমেদ সাহেব আরও আছেন জনাব আবদুল্লাহ মুহাম্মদ সাহেব আমাদের কারিগরি সহযোগী সহযোগিতায় আছেন মোহাম্মদ রিয়াজুর রহমান সাহেব আসুন প্রত্যেকবারের মতো বরাবরের মতো আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমাদের প্রাণপ্রিয় নিখিল বিশ্ব আহমদীয় মুসলিম জামাতের প্রাণপ্রিয় বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাত আল মসিয়াল খামে সাইদুল্লাহ তালা বিন ইসরাইল আজিজের সম্প্রতি জুমার খুদ্বার বাংলা অনুবাদকৃত অংশ থেকে সামান্য চয়নকৃত অংশ পড়ে শোনাচ্ছেন জনাব তারেক মোবাস আহমেদ তারেক মোবাসের সাহেব ধৃত করেন তিনি ইসলাম বলেন যে হৃদয়ে যে আশঙ্কা এবং ভাষা ভাষা যে ধারণা আসে এর জন্য আল্লাহ তালা ধারণ করবেন না উদাহরণস্বরূপ কারো হৃদয়ে যদি এই ধারণার উদ্রেক ঘটে যে অমুক সম্পদ যদি আমার লাভ হয় তাহলে উত্তম হতো এটি এক ধরনের লালসা কিন্তু শুধুমাত্র এতটুকু ধারণা যা প্রকৃতিগতভাবে মানুষের হৃদয়ে আসে এবং শেষ হয়ে যায় এই জন্য সে ধৃত হবে না কিন্তু এমন ধারণাকে হৃদয়ে যদি কেউ ধারণ করে লালন করে যে কোনো কূট কৌশল দ্বারা সে সেই সম্পদ অর্জন করবে মন্দ পন্থায় সেই সম্পদ অর্জন করবে এইরূপ ধারণা যদি জন্মে যে আমার ট্যাক্স এত পরিমাণ আমি যেন এতটুকু কমিয়ে দেই তাহলে এত টাকা বেঁচে যাবে এমন ধারণার উদ্রেক ঘটা কোনো বিষয় নয় কিন্তু যখন এর উপরে আমল করবে ট্যাক্স চুরি করবে ট্যাক্স ফাঁকি দেবে সরকারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে বা সত্য যদি না বলে চাঁদা দেওয়ার ক্ষেত্রে যদি তারা নিজেদের আয় কম করে লেখায় তাহলে আল্লাহ তালা তাকে ধারণ করে এমন অনেক অভিজ্ঞতা রয়েছে অনেকের দৃষ্টান্ত রয়েছে যাদের আয় উপার্জন ধীরে ধীরে কমতে থাকে এবং সেই পর্যায়ে এসে যায় যতটা তারা জামাতের কাছে লিখিয়েছিল আল্লাহ তালা রাস্তা কোরবানির ক্ষেত্রেও এবং সরকারের প্রাপ্য প্রদানের ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে তিনি বলেন এই এই ধরনের পাপ ও শাস্তিযোগ্য যখন হৃদয়ে যখন হৃদয়ে কোনো ধারণা পরিপক্ক হয়ে যায় সংকল্প করে এবং সে প্রতারণা করে যারা জাগতিক ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে বা অন্যান্য মানুষ কোনো জিনিস মন্দ পন্থায় অর্জনের জন্য যদি হৃদয়ে ধারণা জাগে এবং এর উপর তারা আমল করতে আরম্ভ করে কোনো পরিকল্পনা এবং ষড়যন্ত্র বা ফন্দি ফিকির করতে আরম্ভ করে তখন তিনি বলছেন যে এই অপরাধ তখন শাস্তিযোগ্য সাব্যস্ত হয় এটি এই ধরনের পাপ যা যা খুব কম দৃষ্টিতে দেখা হয় যা অনেক গুরুতর বলে প্রমাণিত হয় এবং মানুষের ধ্বংসের কারণ হয় এবং অনেক মানুষ এমন হবে তিনি ইসলাম বলেন যে এমন অনেক মানুষ হবেন যারা কখনো হত্যা করেনি কাউকে মারেনি কখনো চুরি করেনি ডাকাতি করেনি বা এ ধরনের বড় বড় অপরাধ তারা করেনি কিন্তু প্রশ্ন হলো সেসব মানুষ কতজন রয়েছে যারা কারো বিরুদ্ধে কুৎসা করেনি কারো বিরুদ্ধে অভিযোগ অনুযোগ করেনি কারো পিছনে কোনো কথা বলেনি কুধারণা পোষণ করেনি এদের সংখ্যা কত অথবা কেউ কারো ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে দুঃখ দেয়নি কারো আবেগ অনুভূতিতে আঘাত আনেনি অথবা মিথ্যা বলে পাপ করেনি এখন মিথ্যারও বিভিন্ন ধরন রয়েছে আল্লাহ তালা মুসলমানদের কথা বলেছিলেন একজন মোমেনকে বলেছিলেন যে সামান্য মিথ্যা বলবে না তোমার প্রতিটি কথা সত্য ভিত্তিক হওয়া উচিত তিনি বলেন কমপক্ষে হৃদয়ে যে আশঙ্কা জাগে তার উপরে সে বদ্ধমূল হয় না বা দৃঢ় প্রতিষ্ঠিত হয় না যে কথা হৃদয়ে জাগে এর উপর সে প্রতিষ্ঠিত থাকে না বা এর উপর আমল করে না এমন লোকদের সংখ্যা কত হবে তিনি বলেন আমি নিশ্চিত রূপে বলতে পারি এমন লোকদের সংখ্যা খুবই কম যারা এসব বিষয়কে দৃষ্টিতে রাখে যে কাউকে কষ্ট দেয়নি কারো বিরুদ্ধে অভিযোগ অনুযোগ করেনি কারো বিরুদ্ধে কুধারণা পোষণ করেনি মিথ্যা বলেনি এমন লোকদের সংখ্যা খুবই কম হবে মুসলিম হাসান বলছেন হৃদয়ে যেন মন্দ ধারণা জাগ্রত করেনি তিনি বলেন যে এমন লোকদের সংখ্যা খুবই কম হবে যারা এসব বিষয়কে দৃষ্টিগোচর রাখে আর খোদা তালাকে ভয় করে এসব কাজ যদি তারা না করে তাহলে কারণ হলো যে খোদা তালাকে তারা ভয় করে বলেই করেনি নতুবা তিনি আসলাম বলেন নতুবা অধিক সংখ্যায় এমন লোক পাওয়া যাবে যারা প্রায় মিথ্যা বলে এবং সর্বদা তাদের বৈঠক আদিতে অন্যদের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ করতে থাকে এবং বিভিন্ন ভাবে তাদের দুর্বল এবং অসহায় ভাইদের কষ্ট দেয় এখন আমরা নিজেদের বৈঠক আদির যদি খতিয়ে দেখি তাহলে আপনারাই দেখতে পারবেন যে তারা সেখানে বসে লোকদের মন্দ বিষয় নিয়ে আলোচনা করে তাদের লাঞ্ছ লাঞ্ছিত করে তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসি ঠাট্টা করে এবং এর কারণেই হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এই হলে পুণ্যের মান এগুলো থেকে আমাদের বাঁচতে হবে একজন মোমেনের কাছে যার প্রত্যাশা রাখা হয় এরপর তিনি আলাই ইসলাম বলেন খোদাতলা বলেন প্রথম পর্যায় হলো মানুষ যেন তাকোয়া বা খোদাভীতি অবলম্বন করে তিনি বলেন আমি এখন মন্দ কর্মের ফিরিস্তি দিতে পারছি না পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আদেশ নিষেধ এবং ঐশী বিধিনিষেধের বর্ণিত হয়েছে কি করতে হবে কি করতে পারবে না এ কথা বিস্তারিতভাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এবং একজন মোমেনের কোরআন শরীফ পড়া উচিত এবং অনুধাবন করার চেষ্টা করা উচিত তিনি বলেন আরো শত শত শাখা রয়েছে বিধিনিষেধের সারাংশ হিসেবে বলতে পারি পারি যে খোদাতলাকে কখন খোদাতা কখনোই এটি প্রয়োজন খোদাতা কখনোই এটি পছন্দ করেন না যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হোক খোদাতলা পৃথিবীতে ঐক্য এবং একতা সৃষ্টি করতে চান কিন্তু যে ব্যক্তি তার ভাইকে দুঃখ বা কষ্ট দেয় অন্যায় করে এবং বিশ্বাসঘাতকতা করে সে ঐক্যের শত্রু তার মাধ্যমে ঐক্য সৃষ্টি হতে পারে না ভালোবাসা সৃষ্টি হতে পারে না ভ্রাতৃত্ব সৃষ্টি হতে পারে না তিনি বলেন সে ঐক্যের শত্রু একতার শত্রু যত পর্যন্ত এই মন্দ ধারণা হৃদয় থেকে দূরীভূত না হবে তত পর্যন্ত সম্ভব নয় যে সত্যিকার ঐক্য সৃষ্টি হোক এই জন্য এই বিষয়টিকে সর্বাগ্রে রাখা হয়েছে এক জামাত হওয়ার উদ্দেশ্য এটি যেন এক এবং ঐক্য সৃষ্টি হয় হজরত মসিম আসলামের আবির্ভাবের উদ্দেশ্য এবং লক্ষ্য এটি এবং এটি ছিল প্রতিষ্ঠিত মাহাদির আবির্ভাবের লক্ষ্য বা উদ্দেশ্য যেন মুসলমানদেরকে তিনি এক হাতে ঐক্যবদ্ধ করেন সমবেত করেন উম্মতে ওয়াহেদ কায়দায় যেন তিনি পরিণত করেন মুসলমানদের এরপর তিনি আলাহ ইসলাম বলেন সাধারণত এমনটিও দেখা গেছে যে অধিকাংশ মানুষ এক বৈঠকে বসে আছে এবং যখন এ ধরনের কথা শুনে তখন তাদের হৃদয় প্রভাবিত হয় এবং তারা এগুলোকে ভালো মনে করে কিন্তু যখন অর্থাৎ যখন পুণ্যের কথা শুনে হুজুর বলছেন যখন পুণ্যের কথা বলা হয় বা বা দেয়া হচ্ছে মানুষ বসে আছেন শুনছেন এ কথাগুলো এই কথা শুনে অনেকের হৃদয় প্রভাবিত হয় আমাকেও মানুষ অনেক সময় লিখতে থাকে তিনি বলেন কিন্তু যখন সেই বৈঠক থেকে উঠে অন্যত্র যায় এবং নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে মিলিত হয় তখন সেই পূর্ব অবস্থায় ফিরে আসে এবং সেই শোনা কথাগুলো একেবারে ভুলে যায় যে পুণ্যের কথাগুলো শুনে আসে সেগুলো ভুলে যায় এই জন্য আমি বলি বারবার আমাদেরকে এ কথাগুলো পুনরাবৃত্তি করা উচিত দৃষ্টিতে রাখা উচিত যেন যেন ভোলার আগেই আমাদের আবার স্মরণ করানো হয় তিনি বলেন সেই প্রথম পদ্ধতি অবলম্বন করে এর থেকে রক্ষা পাওয়া উচিত অর্থাৎ পূর্ববর্তী অবস্থা অবলম্বন করে যেসব বৈঠকে এমন কথা হয় তা সেসব বৈঠক থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত সুধীমণ্ডলী আমরা এতক্ষণ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত খলিফাতুল মসি আল খামে সায়দুল্লাহ তাল্লা বিনাসরুল আজিজের গত শুক্রবার প্রদত্ত জুম্মার খুদ্বা থেকে বাংলা অনুবাদকৃত কিয়দ অংশ শুনলাম জনাব আহমেদ তারেক মুবাসির সাহেবের কাছে এবং আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মূল সারাংশ কথাটি কি ছিল হুজুরের যে আমরা যেন কারো বজ্জান নিয়ে অর্থাৎ কারো পিছনে সমালোচনা না করি এবং কারো সম্বন্ধে কুধারণা পোষণ না করি এই ধরনের পাপ থেকে বাঁচার তাগিদ আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় বর্তমান খলিফা সাহেব দিয়েছেন সুধীমণ্ডলী সুধিশ্রোতাবৃন্দ আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন এফ এম তরঙ্গ একশো পয়েন্ট সাত গেগাহার্সে এছাড়া ইন্টারনেটে W W W dot voice of Islam dot CA W W W dot of Islam dot com এ এবং চীন রেডিও টরন্টো অ্যাপ এ লাইভ শুনতে পাবেন আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের কোনো মনে প্রশ্ন জাগতেই পারে এবং সেই জন্য আমরা কিছুক্ষণ সময়ও হাতে রেখেছি অনুষ্ঠানের মাঝখানে বা শেষের দিকে আপনারা আমাদেরকে চাইলে ফোন করতে পারেন সরাসরি এই নাম্বারে four one six four one zero six five double two এর আগে ক্যানাডার জাতীয় নাম্বার ক্যানাডার ন্যাশনাল নাম্বার যে কোড জিরো জিরো ওয়ান লাগিয়ে নেবেন এবং আরেকটা নাম্বার হচ্ছে one eight five five four one zero six five two two শ্রোতাবৃন্দ আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছ থেকে শুনব আমাদের প্রাণপ্রিয় বর্তমান খলিফা সাহেব কিছুদিন আগে গত সপ্তাহে পনেরো তারিখে আমেরিকায় এসেছেন অনেকগুলো মসজিদ উদ্বোধন করার জন্যে এবং বর্তমানে তিনি ট্যাক্সেসে আছেন আজকে যতটুকু আমি জানি যদি ভুল না করে থাকি করে থাকি ফিলাডেলফিয়াতে মসজিদ উদ্বোধন করেছেন আরও কয়েক জায়গায় করেছেন সেই বিষয়ে হুজুরের এই সাম্প্রতিক ভ্রমণের উপরে ধর্মীয় সফরের উপরে একটি রিপোর্ট পেশ করছেন আমাদের সামনে জনাব সাইফুল ইসলাম ইনচার্জ বাংলা ডেস্ক জনাব সাইফুল ইসলাম সাহেব প্লিজ ধন্যবাদ মোহাম্মদ আহমদ তপু সাহেব আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় খলিফা আমেরিকা সফরে এসে পাশাপাশি তিনি মধ্য আমেরিকা এবং সাউথ আমেরিকা সফরে গিয়েছিলেন গুয়াতেমালাতে তো উনার যে মিশনের যে অবজেক্টিভগুলো ছিল এর মধ্যে হলো আপনার ফিলাডেলফিয়াতে একটি মসজিদ উদ্বোধন করা বাল্টিমোরে একটি মসজিদ উদ্বোধন করা এরপরে গুয়াতেমালাতে একটি হাইটেক হসপিটালের উদ্বোধন করা পাশাপাশি টেক্সাসের একটি মসজিদের উদ্বোধন করা এবং আগামী সপ্তাহে এই শনিবারে উনি সাউথ ভার্জিনিয়াতে আরেকটি মসজিদের উদ্বোধন করবেন পাশাপাশি শত শত যে আহমদি মুসলমান আছে এবং কানাডা থেকে প্রায় সাড়ে তিন হাজার আহমদি সেখানে ভিজিট করতে গেছে এবং সেখানেও এক বিষয় আলোর সৃষ্টি হয়েছে এবং সেখানে তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে সাক্ষাৎ করেছেন তাদের আমিন পড়িয়েছেন পাশাপাশি বিভিন্ন প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করেছেন এবং প্রত্যেক আহমদীদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎও করেছেন আপনারা হয়তো মিডিয়া থেকে শুনে থাকবেন যে গতকাল পাশের একটি শহরেই পিটসবার্গে একটি সিনাগগে হামলা চালিয়ে কতগুলো লোককে হত্যা করা হয়েছে আর ঠিক একই শহরে পাশাপাশি আমাদের খলিফা সেখানে অবস্থান করছেন এবং মসজিদ উদ্বোধন করছেন এবং শান্তির বাণী প্রচার করছেন তো আমি গত সপ্তাহে আমাদের দুইটি রিপোর্ট অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমি এখন রিসেন্ট যে মোস্ট রিসেন্ট দুইটা রিপোর্ট সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব একটু বিশ্লেষণধর্মী তো বাল্টিমোরে আমাদের হুজুর যে মসজিদটি উদ্বোধন করছেন সেটা হচ্ছে সামাদ মসজিদ এখানে তিনি রিসেপশনে যে গুণীজনরা উপস্থিত ছিলেন তাদের সামনে তিনি যে কথাগুলো হাইলাইট করেছেন যে এখন আমাদের মানবতা দেখানোর সময় এবং আমাদের সমাজে আমাদের জাতিসমূহের মাঝে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে বিশে অক্টোবর দুই তারিখে শান্তি ও প্রগতির দূত নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান বর্তমান পঞ্চম খলিফা হজরত মির্জা মসুর আহমদ আল্লাহ তালা তার হাতকে শক্তিশালী করুন তিনি এই বাল্টিমোরে বায়তুসমাদ মসজিদের উদ্বোধন করেন সেখানে প্রায় পাঁচশো জনের মতো অতিথি উপস্থিত ছিলেন এর মধ্যে তিনশো বিশ জনই ছিলেন ডিস্টিংগেজ গেস্ট এবং এখানে তিনি যে কিনোট স্পিচটি প্রদান করেন মূল বক্তব্যে সেখানে বলেন যে এখনকার যুগে উত্তেজনা অরাজকতা বৃদ্ধি পাচ্ছে এসব ছেড়ে মানবজাতিকে তিনি একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং শান্তির পথে এগিয়ে আসার আহ্বান জানান অনেকে মনে করেন মসজিদ মুসলমানদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং সমাজে অশান্তি সৃষ্টি করবে তিনি বলেন যে আমার অবজারভেশন যে অমুসলিম বিশ্বে মানুষদের মধ্যে এই ধরনের ভীতি সঞ্চার হতে দেখেছি যে মসজিদ হলেই যে তাদের মধ্যে আশঙ্কা বৃদ্ধি পায় যে এই মুসলমানরা এক এখান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ আক্রমণ করবে এবং সমাজে হিংসা ও হানানি ছড়াবে তো তিনি বলেন যে আসল কথা হচ্ছে যে ইসলাম বিশ্বাসের স্বাধীনতা দেয় ইসলাম বিশ্বাস করে যে যে যার যার ধর্ম পালন করবে ইসলাম বিবেকের স্বাধীনতার বিরুদ্ধে কোনো ধরনের যে কোনো যে কোনো ধরনের যে কার্যকলাপে নিন্দা জানায় ইসলামের শিক্ষা হচ্ছে যে ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার তাই অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কিত যে উপলব্ধি তা এক প্রকার ভ্রান্ত ধারণা মাত্র মসজিদ তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে অমুসলিমদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষাকে তুলে ধরা এবং এর চারপাশের মানুষদের অধিকার রক্ষা করা সমাজে শান্তি বিনষ্ট করার পরিবর্তে মসজিদ সমাজে সকল স্তরের মানুষ এবং সকল ধর্মের বিশ্বাসের মানুষের মধ্যে শান্তি লালন পালন করে এক কথায় বলতে গেলে মসজিদ হলো এমন একটি জায়গা যেখানে মুসলমান তাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে এবং মানব জাতির অধিকার নিশ্চিত করার সমস্ত কার্যক্রম পরিচালনা করে যে কোনো মসজিদ যদি প্রধানতম এই দুইটি কাজ নিশ্চিতভাবে না করে তাহলে ওই মসজিদগুলো মসজিদ না ওগুলো একটা খোলস মাত্র তিনি বলেন যে আমরা নন আহমদি নন মুসলিমদের সাথে বন্ধুত্ব তৈরি করতে চাই আমরা আন্তধর্মীয় সংলাপ করতে চাই আমরা আমাদের প্রতিবেশীদের মূল্যায়ন করি তাদেরকে স্নেহ ও ভালোবাসা দেই যে কারোর আপদকালে আমরা সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত আছি সমাজের দুর্বল এবং বঞ্চিতদের আমরা অধিকার রক্ষা করি আমরা সর্বদাই সর্বসাধারণকে সাহায্য করি এবং আনুগত্য করি ও বিশ্বাস্ত নাগরিকের মতো হিসাবে আমরা যে আহমদিরা প্রত্যেক দেশে বাস করি এটি আমাদের বিশ্বাস এটি আমাদের শিক্ষা এজন্যই আমরা মসজিদ নির্মাণ করি তিনি বলেন যে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই মসজিদ শান্তির প্রতীক হিসেবে প্রমাণ করবে এবং এই শহরে ভালোবাসা সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ ছড়াবে এবং এই সীমারেখা অতিক্রম করে যাবে এর চারিপাশকে আলোকিত করবে এই আলো সর্বত্র এই শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে এটি হবে শান্তিনিকেতন যেখানে নামাজিরা একত্রিত হয়ে তাদের প্রতিবেশীদের সেবা প্রদান করবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে সমাজের মুসলমান বা অমুসলমান ধার্মিক বা অধার্মিক নির্বিশেষে সবার এই সিদ্ধান্ত নেওয়া উচিত তারা কি একসাথে পৃথিবীর শান্তি ও উন্নতির জন্য কাজ করবে নাকি একে অপরের প্রতি অভিযোগ করতে থাকবে একে অপরের দোষ প্রতি অঙ্গুলি নির্দেশ করতে থাকবে আমাদের প্রত্যেকের একে অপরের প্রতি হৃদয় খুলে দেওয়া উচিত প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের কখনোই অন্য ধর্মকে আক্রমণ করা উচিত নয় এবং অপ্রয়োজনীয়ভাবে অন্য ধর্মকে উত্তেজিত করা উচিত নয় একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত শ্রদ্ধাশীল হওয়া উচিত আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি পৃথিবী এখন একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান পোলারাইজেশন এবং বিভক্তি তৈরি হচ্ছে আমরা ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন আমাদের উচিত পেছনে ফিরে যাওয়া এবং আমাদের সমস্ত শক্তি ভবিষ্যতের মানবজাতির রক্ষায় নিয়োজিত করা এখন আমাদের মানবতাকে জাগ্রত করতে হবে এবং সমাজ জাতি বিশ্বকে শান্তি দেওয়ার জন্য কাজ করতে হবে এরপরে দ্বিতীয় যে রিপোর্টটি সেটি হচ্ছে হিউম্যানিটি ফার্স্ট দুই সাল থেকে গুয়াতেমালাতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানব শিক্ষা মানব মানব উন্নয়ন এবং শিক্ষার বিষয়ক উন্নয়ন এবং চিকিৎসা সেবার কাজ করে যাচ্ছে গুয়াতেমালায় হিউম্যানিটি ফার্স্টের অত্যাধুনিক নাসের হাসপাতাল উদ্বোধন করেন আহমদিয়া মুসলিম জামাতের প্রধান শান্তি ও প্রগতির দূত ইসলামের খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আল্লাহ তালা তার হাতকে শক্তিশালী করুন তেইশে অক্টোবর দুই হাজার আঠারো তারিখে এই হাসপাতালের উদ্বোধন করা হয় এই হাসপাতালটি গুয়েতেমালাবাসীদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করবে এই হাসপাতালটি বাইশ শয্যা বিশিষ্ট রোগীদের কক্ষ আছে এখানে ম্যাটার্নাল ওয়ার্ড আছে সার্জিক্যাল জোন আছে হাসপাতালে বাকি জায়গাগুলোতে জায়গাগুলোতে আউট পেশেন্ট সার্ভিসের ব্যবস্থা আছে নার্সের হসপিটালটি চব্বিশ ঘন্টা দিবারাত্র মানুষের জরুরি চিকিৎসা এবং অপারেশনের কাজ করবে এই প্রতিষ্ঠানটি স্থানীয় চিকিৎসক ও নার্স এবং প্রশাসনিক লোকদের দ্বারা পরিচালিত হবে এছাড়া হিউম্যানিটি ফার্স্টের আন্তর্জাতিক চারশো জন স্বেচ্ছাসেবকরাও এখানে কাজ করবে এখানে ফিক্সড কিছু ডোনারদের দ্বারা এই হাসপাতালটি পরিচালিত হতে থাকবে তিনি বলেন যে এই দিনটি আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের এবং হিউম্যানিটি ফার্স্ট এর সদস্যদের জন্য একটি বিশেষ আনন্দের দিন যদিও হিউম্যানিটি ফার্স্টের নিজস্ব অনুশাসন এবং কৌশলগত পরিকল্পনা আছে এই আহমদিয়া মুসলিম জামাতি হিউম্যানিটি ফার্স্ট গঠন করেছে এই কারণে এই দিনটি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এবং অনেক গুরুত্ব রাখে আহমদিয়া মুসলিম জামাতের সারা বিশ্বের সদস্যদের আর্থিক সহায়তায় অন্য সব ধরনের সহায়তা নিয়ে হিউম্যানিটি ফার্স্টের মানবিক কার্যক্রম সহ অন্য সকল প্রকার কার্যক্রম চলে থাকে হুজুর বলেন আপনারা হয়তো ভাবতে পারেন কেন আমরা এই হাসপাতাল নির্মাণ করেছি এর উত্তর অত্যন্ত সহজ সরল একটি সৎ উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছে আর তা হলো আধুনিক চিকিৎসা সুবিধাসহ এই গুয়েতেমালা জাতির এবং মানবতার সেবা করা এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সেবা এখানেই শেষ হয়ে যাবে না বরং এটি প্রমাণ করবে যে আমাদের আরও কার্যক্রম চলতে থাকবে আমাদের অতিথিরা হয়তো আশ্চর্য হয়ে হবেন কেন একটি মুসলিম কমিউনিটির এত আগ্রহ এবং সংকল্প নিয়ে অমুসলিমদের সাহায্য করার জন্য একটি অমুসলিম দেশে হসপিটাল নির্মাণ করছে আহমদিয়া মুসলিম জামাত সর্বদাই মানবতার সেবায় অগ্রগামী সর্বদাই আহমদিয়া মুসলিম জামাতের নিজস্ব পরিকল্পনা থাকে তা তারা হিউম্যানিটি ফার্স্ট এর মাধ্যমেও এই পরিকল্পনা বাস্তবায়ন করে এছাড়া অন্যান্য দাতব্য চিকিৎসা দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমেও এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা থাকে উদাহরণস্বরূপ বলেন যে গত কয়েক দশক ধরে আহমদিয়া মুসলিম জামাত আফ্রিকাতে অনেকগুলো হাসপাতাল ও স্কুল খুলেছে এখানে সেখানকার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে এই হাসপাতালে চিকিৎসা সুবিধা এবং স্কুলগুলোতে অতি উন্নত মানের শিক্ষা গ্রহণ করে থাকে এই হাসপাতালগুলোতে যারা চিকিৎসা সুবিধা নিয়ে থাকে তাদের অধিকাংশই নন মুসলিম এবং এই স্কুলগুলোতে নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী নন মুসলিম এভাবে আমরা কোনো ধরনের বৈষম্য করি না এবং আমাদের জামাতের সদস্যরাও কোনো ধরনের আগ্রাধিকার ভিত্তিতে এখান থেকে সুযোগ সুবিধা নেয় না সবাইকেই সমানভাবে ট্রিট করা হয় এই স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল শিশুকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে তাদের ভিত্তিকে মজবুত করতে দেওয়া যাতে করে তারা ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের অধিকারী হয় এছাড়াও মেধাবী ছাত্রদের আমরা বৃত্তি প্রদান করে থাকি তা না হলে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত না এভাবে তারা দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করছে আমরা কোনো পুরস্কারের আশায় কাজ করছি না বরং আমাদের ধর্ম এই ধরনের কাজ করতে শেখায় এবং উৎসাহ দেয় এবং এ ধরনের কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করে আমাদের এই সমস্ত কাজই আমরা ইসলামের শিক্ষার আলোকে করে থাকি ইসলাম ধর্মের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছিল আর এই পবিত্র কোরআনের শিক্ষা হল আর্থ মানবতার সেবা করা দুর্গতদের সেবার করা যাদের যাদেরই সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য প্রদান করা এই জন্য মুসলমানদেরকে নিঃস্বার্থভাবে অন্যদেরকে ভালোবেসে এই কাজগুলো করতে হয় অন্যদের শান্তি ও ভালো করার জন্য আমাদের সর্বদাই তৈরি থাকতে হয় তিন নম্বর সুরার একশো এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন মুসলমান সেই যে ভালো কাজ করে ন্যায় বিচার করে এবং খারাপ কাজ করা থেকে বিরত থাকে এবং অন্যদেরকেও ভালো ভালো কাজ করার কথা বলে যাদের হৃদয় পবিত্র এবং যাদের যাদের মানব জাতির প্রতি ভালোবাসা থাকে একমাত্র তারাই নিঃস্বার্থভাবে এই ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে আল এবং দুই নম্বর সুরার চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা মুসলমানদেরকে সর্বদা ভালোবাসার সাথে কথা বলতে বলেছেন অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখাতে বলেছেন এবং সমাজের অবহেলিত মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন চো প্রায় আড়াই ঘন্টার বক্তব্য আমি পনেরো মিনিটে বলতে চেষ্টা করেছি আশা করি শ্রোতারা এই সংক্ষিপ্ত <laughs> বক্তব্যে পুরো বিষয়টি উপলব্ধি করব ধন্যবাদ না না সাইফুল সাহেব আমরা সত্যি আপনার পূর্ণাঙ্গ বিস্তারিত রিপোর্ট শুনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার খুব ভালো লেগেছে এবং আমরা উপকৃত হয়েছি আমাদের জামাতের ভাই বোনরা যারা আমরা আমেরিকায় হুজুর রেস্টুরেন্ট যেতে পারিনি তারাও শুনে উপকৃত হয়েছি এবং নন আহমদি ভাইরাও আমাদের জামাত সম্বন্ধে কিছুটা ধারণা পেলেন বলে আমার মনে হয় কোরআন শরীফের সুরা আর রাদের আছে তেরোইশ টু উনত্রিশ সম্ভবত উনত্রিশ নাম্বার আয়াত এটা বাংলা অর্থটা পড়ছি যারা ইমান আনে এবং যাদের হৃদয় আল্লাহ স্মরণে প্রশান্তি লাভ করে স্মরণ রেখো কেবল আল্লাহ স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে যারা ইমান আনে এবং যাদের হৃদয়ে আল্লাহ স্মরণতে স্মরণে প্রশান্তি লাভ করে স্মরণ রেখো কেবল আল্লাহ স্মরণেই হৃদয়ে প্রশান্তি লাভ করে আমরা হুজুরের খোদবাতেও শুনলাম যে কোরআন শিবির প্রত্যহ পাঠ করার কী গুরুত্ব এবং কোরআনের সাথে যে আমাদের সম্পর্ক নিবিড়ভাবে আবদ্ধ করা উচিত এই ব্যাপারে গতবার আমরা প্রথম এপিসোড শুনেছি জানাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের কাছে তারই ধারাবাহিকতায় আজকেও মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আমাদের প্রতিদিন কোরআন তেলোয়াতের তেলোয়াতের উপর গুরুত্ব নিয়ে আলোচনা করবেন আপনাদের সামনে এখন জনাব মোহাম্মদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুদি শ্রোতাবৃন্দ গত সপ্তাহের radio program voice of Islam এ পবিত্র কোরআন তেলাওয়াতের অপরিসীম গুরুত্বের উপর আলোচনা করতে গিয়ে আমি হজরত মসিমদ আল্লাহ ইসলাম যিনি এ যুগের ইমাম মাহাদি এবং আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইদাল্লাহ তালা বেনাসরিল আজিজের বক্তব্য শেয়ার করেছিলাম তারই ধারাবাহিকতায় এর দ্বিতীয় পর্যায়ের হুজুরের জুমার খুদ্া থেকে এই বিষয়ে আজ কিছু বক্তব্য রাখব গত সপ্তাহে হুজুর স্থায়ী স্থায়ীভাবে কোরআন পাঠে অভ্যস্তের সাথে সাথে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে মায়েদের তার ছেলেমেয়েদের প্রতি নির্দেশ দিয়েছিলেন কারণ হিসাবে তিনি সন্তানের কাছে মাঝে কোরআন পড়ার আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করতে বলেছিলেন আজ আপনাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের সাথে সাথে তার অনুবাদ পড়ার গুরুত্ব সম্পর্কে হুজুর কি বলছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করব হুজুর বলছেন হজরত ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন এজন্য হয়েছে যাতে আমরা কোরআন করিমকে পৃথিবীর সমস্ত বিষয়ের ওপর স্থান দেই এবং একে সেই সম্মান প্রদান করি যার কোনো দৃষ্টান্ত নেই সাধারণত অ আহমদিরা কোরআন করিমকে যে ধরনের সম্মান দিয়ে থাকে যেমন একটি সুন্দর কাপড়ে মুড়িয়ে রাখা সুন্দর তাকে সাজিয়ে রাখা বা সুন্দর বাক্সে ভরে রাখা আমরা যেন তেমন না করি কোরআনের প্রকৃত সম্মান প্রদান ও একে ভালোবাসা হলো এর আদেশ নিষেধ সম্পূর্ণ পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করা এবং এর আদেশ ও নিষেধাবলীকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নেওয়া আল্লাহ তালা যেসব কাজ বল যেসব কাজ করতে বারণ করেছেন তা থেকে বিরত থাকা এবং যেসব কাজের আদেশ দিয়েছেন তা সমাধা করার জন্য নিজেদের সকল শক্তি ও সামর্থ্যকে কাজে নিয়োজিত করা এবং ক্ষোধাভীতির সাথে এর তেলাওয়াত করা হজরত মসিমদ আলাহিসাল্লাম তাঁর পুস্তকাবলীর অগণিত স্থানে সভায় এবং বক্তৃতায় কোরআন করিমের গুরুত্ব বর্ণনা করেছেন এবং এসব বিষয়ের উল্লেখ করেছেন অতএব সুদী শ্রোতাবৃন্দ আমাদের বাড়িগুলোতে অনেক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত তেলাওয়াতের সাথে সাথে এর অনুবাদও পড়া উচিত যেন আমরা এর আদেশ ও নিষেধা নিষেধাজ্ঞা বুঝতে পারি বাড়িতে ছেলে মেয়েদের সামনে কোরআন করিমের তেলাওতের পাশাপাশি একে বোঝা এবং এর অনুবাদ সম্পর্কে আলোচনাও করা উচিত শুধু তেলাওতের অভ্যাস নয় বরং এমন সভা বা মিটিং করা হওয়া উচিত যার উদ্দেশ্য হবে কোরআন করিম হতে ছোট ছোট বিষয় বের করে ছেলে মেয়েদের সম্মুখে তা বর্ণনা করা যেন তাদের মাঝে আগ্রহ জন্মে নামাজ ও কোরআনের অর্থ বোঝা ও পড়ার প্রতি হজরত মসিমদ আলাহিসাম আমাদের ইমাম মাহাদি আলাহিসাম অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন কিন্তু মূল আরবি বাদ দিয়ে শুধু অনুবাদ পড়ার অনুমতি দেন নাই তিনি বলেছেন আমি কখনোই কোরআন করিমের শুধু অনুবাদ পাঠের অনুমতি দেই না এর ফলে কোরআনের নিদর্শন মিথ্যা প্রমাণিত হয় যা হোক এ যুগে কোরআন করিমের প্রকৃত সুরক্ষার মাধ্যমস্বরূপ আল্লাহ তালা হজরত মসিমদ আলাহ ইসলামকে প্রেরণ করেছেন তিনি তার জামাতকে কোরআন করিম বোঝার জন্য এবং কোরআনকে ভালোবাসার জন্য বহু স্থানে আদেশ দিয়েছেন হুজুর বলছেন আরও হজরত মসিমদ আলাহ ইসলাম এক স্থানে বলেন স্মরণ রেখো কোরআন করিম প্রকৃত কল্যাণ রাজির উৎসস্থল এবং মুক্তি লাভের মাধ্যম যারা কোরআন শরীফের ওপর প্রতিষ্ঠিত হয় না এটি তাদের নিজেদেরই প্রান্তি যারা কোরআন অনুসারে আমল করে না তাদের মাঝে এক শ্রেণী হলো তারা যারা এর প্রতি বিশ্বাসী রাখে না এমনকি তারা এক একে খোদাতালার বাণীই মনে করে না এরা তো অনেক দূরে পড়ে পড়ে রয়েছে কিন্তু যারা এটিকে আল্লাহর কালাম বা বাণী এবং মুক্তির নিরাময়ী ব্যবস্থাপত্র বলে বিশ্বাস রাখে তারা যদি এতে আমল না করে তাহলে তো তা বড়ই বিস্ময় ও পরিতাপের বিষয় এই বাণীকে এই বেদনা ভরা বাক্যগুলিকে বুঝে আল্লাহ তালা আমাদেরকে কোরআন করিমের শিক্ষার ওপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন এটিকে হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন বায়াত করে আমাদের প্রকৃত দায়িত্ব তখনই পালিত হবে যখন আমরা কোরআন করিমের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করব সালাম আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ আবদুল্লা সাহেব পবিত্র কোরআন পাঠের গুরুত্ব বা প্রতিদিন সকালে পবিত্র কোরআন তেলাতের গুরুত্বের উপর আমরা অত্যন্ত মূল্যবান কথা শুনলাম যেন আবদুল্লার কাছ থেকে আমরা সবাই যেন দোয়া করি যেন আমাদের যে জীবনে হুজুরের এই কথা এবং এই আদর্শকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন কেবল সুখী ও সুন্দর হবে শ্রোতাবৃন্দ আপনারা আবারও বলি যে আপনারা আমাদের অনুষ্ঠান এটা শুধু মনে করিয়ে দেওয়ার জন্যে শুনতে পাচ্ছেন এফ এম তরঙ্গ একশো পয়েন্ট ষাট গিগাহার্সে এছাড়া এফ এম তরঙ্গ একশো পয়েন্ট সাত গিগাহার্সে এছাড়া ইন্টারনেটে W W W dot voice of Islam dot CA W W W dot voice of Islam dot কমে এবং চীন রেডিও টরন্টো অ্যাপে লাইভ শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের কোনো প্রশ্ন করতে চাইলে আমাদেরকে ফোন করার সরাসরি নাম্বার হচ্ছে plus one four one six four one zero six five two two one eight five five four one zero six five two two আমাদের আপনারা জানেন যে এই ভয়েস অফ ইসলাম রেডিও বাংলার এই অনুষ্ঠান প্রতি শনিবার রাত কেনাডার সময় রাত দশটার সময় শুরু হয় এখন আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আহমদি হওয়ার যে কি পরিমাণ কষ্ট এক সত্যকে আঁকড়ে ধরার যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয় বিরুদ্ধবাদীদের কাছ থেকে এর অজস্র অজস্র প্রমাণ পৃথিবীর সব দেশেই আছে এবং অনেক আহমদি এত কষ্ট সহ্য করে আহমদিয়া হচ্ছে না এবং আজকে ফল হচ্ছে এই যে আজকে দুশো উনিশটা দুশো নয়টা দেশে আমাদের আহমদিয়া জামাত আল্লাহ রহমতে সুপ্রতিষ্ঠিত এবং বাংলাদেশে বাংলাদেশে উনিশশো সনে প্রথম আহমদিয়া যায় যদি আমি ভুল না করে থাকি তো বারো বা তেরো সনে তো এখন আমাদের এখানে উপস্থিত আছেন জনাব নাসির আহমেদ সাহেব এবং তার অনুজ ছোট ভাই জনাব তৌফিক আহমেদ সাহেব ইনারা ইনাদের পরিবার ইনার বাবা কনভার্টেড আহমদি অর্থাৎ আহমদিয়াতে বয়াত নিয়েছেন ইনারা জন্মগত আহমদি ওনার বাবা আহমদি হওয়ার পরে যে কি অপ অকুথ্য এবং কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন শুধুমাত্র আল্লাহ সত্যকে আল্লাহ সত্য মাহাদিকে মানার কারণে তারই সামান্য ছিটেফোঁটা বাস্তব অভিজ্ঞতা আমরা এই দুই ভাইয়ের মাছ থেকে আজ কাছ থেকে আজকে শুনব জনাব নাসির আহমেদ সাহেব শুরু করবেন এবং এর মধ্যে আমি মনে করি যে আমাদের এই ঘটনাটা খুবই সাবলীলভাবে আপনি আপনার ভাষায় বলে যান এবং তৌফিক সাহেব এর মধ্যে যোগ দিতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত ভয়জব ইসলাম রেডিওকে অসংখ্য ধন্যবাদ আমাকে এবং আমার ছোট ভাইকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা জানেন আমার আব্বা মরহুম সাহেব আলী সাহেব উনিশশো সালের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অবস্থিত আব্বার অত্যন্ত প্রিয় বন্ধু ডক্টর আনোয়ার হোসেন সাহেবের তবলিগে বয়াত গ্রহণ করেন তারপর থেকেই মূলত আব্বার সাথে বিরোধিতার শুরু আমার আব্বা ব্রাহ্মণবাড়িয়ার একজন ধন্য ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসায়িক অঙ্গনে তিনি একজন নীতিবান ব্যবসায়ী এবং ব্যক্তিগতভাবেও তিনি একজন সদালাপি ও মিষ্টভাষী ছিলেন সেই কারণে মোটামুটিভাবে সবার সঙ্গেই তিনি সবার কাছেই তিনি খুব প্রিয় এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু আহমদিয়াত গ্রহণের ফলে এক শ্রেণীর ধর্মান্ধ গুড়া এবং উগ্রবাদীদের ক্রমাগত বিরোধিতে বিরোধিতার কারণে এবং হুমকির কারণে অনেকেই আব্বার সাথে সম্পর্ক ছিন্ন করতে থাকে আগে কোনো সামাজিক সালিশ হলে আব্বাকে ডাকা হতো বিচার করার জন্য কারণ সকলেই জানত সাহেব আলী সাহেব একজন ন্যায় নিষ্ঠাবান মানুষ তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যায় তিনি ন্যায়ের পক্ষে কথা বলেন কিন্তু আহমদিয়াত গ্রহণের ফলে আব্বাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছিল ওনাকে পরে আর কোনো মিটিংয়ে বা সালিশে ডাকা হতো না বরং বিভিন্নভাবে বিভিন্ন সময় আব্বাকে ক্রমাগত বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল আমার আব্বা মৌরালের শেখ নাগর বংশের আমাদের বাপ চাচাদের ওনারা বিশ ভাই ছিলেন বাপ চাচা বিশ ভাই তার মধ্যে আমার আব্বা একা আহমদি হয়েছিলেন এবং ওই গ্রামের একমাত্র আহমদি সদস্য ছিলেন যেই কারণে আব্বার ওপর বিরোধিতার তীব্রতা একটু বেশি ছিল আব্বাকে আহমদিয়ার থেকে বিচ্যুত করার জন্য প্রায়ই গ্রামে মিলাদ মাহফিলের নামে এক ধরনের উগ্রবাদী মৌলবিদের ডেকে এনে আব্বাকে জোর করে ওখানে নেওয়া হতো এবং তৌবা করতে বলা হতো কিন্তু আব্বা তার বিশ্বাসে অটল ছিলেন একবার ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এক বিরাট মিলাদ মাহফিলের আয়োজন করার হয়েছিল এবং সেই মিলাদ মাহফিলের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছিল যেহেতু আব্বা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন তারা ঘোষণা দিয়েছিলেন যে আব্বাকে ওই আহমদিয়াত ছাড়াইবার জন্যই তারা এই মিলাদ মাহফিলের আয়োজন করতেছেন আব্বা যখন জানলেন আব্বাও জুসের সহিত বলে তাদেরকে উত্তর দিয়েছিলেন যে আল্লাহ তালা তোমাদের এই পরিকল্পনা কখনো বাস্তবায়িত করতে দিবেন না তোমাদের এই মিলাদ হবে না জুসের সহিত বলে ফেলছিলেন তারপর আব্বা ডাক্তার আনোর হোসেন সাহেব এবং তখন মৌলবী ছিলেন মৌলবী সলিমুল্লাহ সাহেব ওনাদের সাথে এই ব্যাপারে পরামর্শ করলেন ওনাদের কাছে দোয়া চাইলেন যে কি করা যায় তখন ওনারা বললেন যে আপনি এই কথা কেন বলতে গেলেন যে আল্লাহ আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করতে দিবেন না আব্বা বললেন আমি তো জুসের সহিত বলে ফেলছি যাই হোক ওনারা পরামর্শ দিলেন আব্বাকে দোয়া করতে আব্বা দোয়ায় লেগে গেলেন দোয়ার কারে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারপর দেখা গেল যেদিন আমি আপনার এই বাকি অংশ যে ফলটুকু তারপর হ্যাঁ। কি হলো এইটুকু যদি তৌফিক ভাইয়ের কাছে শুনি আমার কাছে মনে হয় ভালো লাগবে যদি আপনি কিছু তফিক ভাইয়ের পরে কি হলো যে আপনারা আবার দোয়া করতে থাকলেন আসলে আমরা ছোটবেলা থেকেই দেখছি যে আব্বা সবসময় প্রচুর দোয়া করতেন আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন তো আব্বা দোয়ার প্রতি একটা চরম বিশ্বাস ছিল আব্বা দোয়াতে যেটা আহমদীদের সকলেরই আছে আব্বা একান্তভাবে দোয়া করতে লাগলেন তো দোয়ার মানে ফল আল্লাহ এইভাবে দেখাইছেন যে মানে ওনারা যখন মানে মিলাদটা শুরু করবে প্যান্ডেল সবকিছু লাগাই ফেলছে এখন শুধু তাদের ওয়াজটা শুরু হবে আব্বাকে এনে আহমদি জন্য কিছুক্ষণ পূর্বে এমন মানে ভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মানে ওই আপনার আব্বাকে আহমদি ছাড়ানোর ব্যবস্থা করতে হতো আচ্ছা মূল উদ্দেশ্য এটাই ছিল আচ্ছা আর তখন ওই এমন ভাবে আল্লাহ ঝড় বৃষ্টির মাধ্যমে তাদের সমস্ত প্যান্ডেল উড়াই নিয়ে গেছে একদম কোনো কিছু বাকি ছিল না এরকম ঝড় আর থামিয়ে নাই তারপরে এটা এইটা দেখার পর আল্লাহ আব্বা বুঝতে পারছে যে আব্বা দোয়া আল্লাহ তালা কবুল করছেন যে আহমদি দোয়া কিভাবে কবুল হয় এইটা এইভাবে এটা একটা দোয়া কবুলিয়তের ঘটনা ছিল যে পার্সিকিউশনে থাকার ফলেও যারা আহমদিয়তের সাথে এবং দোয়ার মাধ্যমে লেগে থাকে আল্লাহ তালা তাকে সাহায্য করেন আপনাদের আরেকটা ঘটনা আমি যতটুকু জানি যে আপনাদেরকে বয়কট করে এক ঘরে করে রাখা হয়েছিল সংক্ষেপে যদি এটা একটু বলেন আমাদের হাতে সময় খুব কম আচ্ছা এটা হলো আব্বার উপর তো বিভিন্নভাবে তারপর ওই ঘটনার পরেও আব্বার উপর অত্যাচার এবং নির্যাতন থেমে ছিল না আব্বাকে বয়কট করা হয়েছিল সামাজিকভাবে এবং দুই দুই দুইবার আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল রাতের অন্ধকারে তো বনের কুঞ্জিতে আগুন লাগানো হয়েছিল একবার আব্বা আগুন লাগাবার সময় আব্বা ব্যবসায় কাজে বাহিরে ছিলেন ওই ফাঁকেও যেহেতু ওরা জানতো যে আব্বা নাই এই মুহূর্তে আর আমরা সবাই ছুটো আমরা সবাই ছুটো তাদেরকে আমরা ধ্বংস করে ফেলবো তো আল্লাহর রহমতে আমরা তখন প্রাণে বেঁচে যাই এরপরেও আমরা দেখেছি কয়েকবার আব্বাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আব্বার আপন ভাইয়েরা আপন ভাইয়েরা আমাদের জায়গা জোর দবল জোর করে দখল করে নেয় এবং এখনও তারা এটা দখল করে রেখেছে বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি কাফের গালাগালি করা হতো ছোট ছোট বিষয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে তো যখন আব্বা উনিশশো সালে মারা যায় উনিশশো সালে তখন আমার বয়স মাত্র পনেরো বছর আমার বয়স মাত্র পনেরো বছর এবং আমার আরও ছোট ভাই আছে সবাই ছোট ছোট আব্বা হঠাৎ করে মারা গেলেন তখন তারা মনে করছিল আমাদের বাপ চাচারা বা বিরুদ্ধবাদীরা যে আব্বা যেহেতু মারা গেছে এখন আমরা ছোট আমাদের উপর একটু চাপ দিলেই আমরা আহমদিয়া ছেড়ে দিব তো আমাদের উপর তখন ক্রমাগতভাবে মিটিং টিটিংয়ের নামে মিটিং সিটিংয়ের নামে আমাদেরকে প্রায় ডাকা হতো এবং আমাদেরকে আলটিমেটাম দেওয়া হতো যে তোমরা যদি আহমদিয়াত না ছাড়ো তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে এই করা হবে সেই করা হবে তারপর আমরা এইভাবে অনেক আলটিমেটামের পর ওজন আমরা আহমদিয়াত ছাড়ি না তখন আমাদেরকে চারদিকে আমাদের বাড়ির চারদিকে আমাদের ঘরের চারদিকে কাটা দিয়ে আমাদেরকে এক সপ্তাহ আমাদেরকে বন্দি করে রেখেছিল আমার চোখের সামনে ঘটছে হ্যাঁ। আমি তখন আমার চার বছর বয়স কিন্তু আমার ক্লিয়ার মনে আছে মানে গ্রামবাসীরা সবাই মৌলবীরা সবাই একসাথে আসছে তাদের হাতে লাঠি দাও এই মানে দুই মানে দেশীয় অস্ত্র তারা কি করছে আমাদের বড় গাছের ডাল কেটে আমাদের ঘরের চারপাশে কাটা দিছে এবং আমরা ঘরের মধ্যে প্রায় সাত দিন বন্দি ছিলাম আমি এর মধ্যে একজন ছিলাম আমি এত ছোট ছিলাম যে আমি সবকিছু দেখতেছিলাম চিন্তা করছিলাম যে কি হইতেছে মানে আমার মানে আমি কিছু বুঝতে পারতেছিলাম না কিন্তু আমার আম্মা আমাদের তখন ওয়াশরুম ছিল প্রায় প্রায় টু হান্ড্রেড মিটার দূর ঘর থেকে গ্রামে যেটা হয়ে হ্যাঁ, থাকে যেটা তারপর আমাদের ছিল না আমরা ঘরের মধ্যে অল্প খাবার ছিল পানি ছিল এটা খেয়ে রকমে আমরা চালাইছি অলমোস্ট আমরা আমরা সার্ভাইভ করছি যে মারা যাওয়ার মতো অবস্থার মধ্যে ছিলাম তো আল্লাহ ওই ওই সব পরিস্থিতি থেকেও আমাদেরকে রক্ষা করছে কিভাবে রক্ষা করলেন সেটাই এক মানে আমাদের এক মানে আমার এক কাজিন আছে যিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন সে একজন ভালো মানুষ সে যখন শুনতে পারছে সে ঢাকাতে থাকে তার নাম আব্দুল কুদ্দুস মাখন তো অনেক বড় একজন লিডার ছিলেন ফ্রিডম ফাইটার হিসেবে তো উনি যেমন শুনতে পারছেন উনি অর্ডার দিয়েছে যে না এটা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে ওদের কাটাটা খুলে দাও ওনার অর্ডার শুনতে বাধ্য যে কেউ মানে ওনার উনি তো পাওয়ার তো খুলে দিছে পরে আমরা এরপর আমরা মানে জাস্ট বেঁচে গেছি আর কি মানে আমরা এই কন্টিনিউস পার্সিকিউশন তো হইতে আছে কিন্তু আল্লাহ তালার এত রহমত যে ওই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো এখন আমাদের পরিবার মানুষ তার ঘরের চাবি আমাদের কাছে দিয়ে যায় মানুষ তার ধন্যবাদ তৌফিক সাহেব আমরা ইতিমধ্যেই একটা কল পাচ্ছি আমরা কলটা নেই একজন প্রশ্ন করবেন মনে হয় হ্যালো হ্যালো আলাইকুম আসসালামু আলাইকুম আমি শামসুদ্দিন বলছি টরন্টো থেকে জি জি শামসুদ্দিন সাহেব বলেন আমার প্রশ্ন হলো মির্জা গোলাম আহমদ সাহেব যে সত্যিকার মাহাদি তা কিভাবে বুঝব কোরআনে এই ব্যাপারে কোনো কিছু লিখিত আছে কি তা বিস্তারিতভাবে বলুন আচ্ছা জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব আমরা আপনার প্রশ্নটা পেয়েছি আপনার প্রশ্নটা আপনার প্রশ্নটা আমরা জনাব মাওলানা ইনামুর রহমান সাহেবের কাছে রাখছি ইনামুর রহমান সাহেব আপনি কি আমাদের প্রশ্নটা শুনতে পেয়েছেন শামসুদ্দিন সাহেব আপনার প্রশ্নটা আপনি আরেকবার করুন আমার প্রশ্ন মির্জা গোলাম আহমদ সাহেব যে সত্যিকার মাহাদি তা কিভাবে বুঝবো ওকে কোরআনে এই ব্যাপারে কিছু উল্লেখ আছে কিনা তা আমি বুঝলাম সাহেব আমরা যে ইমাম মাহদিকে মেনেছি ইমাম মাহদি আলাহিসামকে হজরত মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি আল্লাহ সাল্লাহ আসলাম উনি যে সত্যিকার ইমাম মাহদি এইটা মানুষ কি করে বুঝবে বা আমরা কি করে বুঝব এই ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কোনো কিছু লেখা আছে কিনা বা কোনো আছে কিনা আপনি বলবেন জি ধন্যবাদ প্রশ্নের জন্য যে কারোর সত্যতার নিদর্শন যদি দেখতে হয় অথবা সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে দেখা উচিত যে কোরআনে এ বিষয়ে কি লেখা আছে আর যিনি এটা দাবি করেছেন তার তিনি সেই সত্যতার গুলোতে উনি অবতীর্ণ হন কিনা তো এ ব্যাপারে যদি আমরা দেখি হজরত মির্জা গুলাম মোহাম্মদ আলাহিসাল্লাম তিনি সেসব গুলোতে উনি উত্তরিত হতে পেরেছেন কিনা উত্তীর্ণ হতে পেরেছেন কিনা তো কোরআনে রয়েছে যে ফকাত লাবিস্তু ফিকুম উমারান আফালা তা আকিলুন যে এটা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের সত্যতার নিদর্শন স্বরূপ এই আয়াতটা আমরা সুগার আহমদীদের কাছে দিয়ে থাকি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নব্বতের আগে চল্লিশ বছর মক্কায় জীবনযাপন করেছেন কিন্তু তার যে তিনি কখনো কারোর সাথে মিথ্যা কথা বলেননি তিনি আমিন ছিলেন সাদেক হিসেবে বিখ্যাত ছিলেন তো এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ চল্লিশ বছর ধরে খুবই পূর্ণবান এবং আপনার সত্যবাদী আমিন এবং সাদেক আর চল্লিশ বছর আমিন এবং সাদেক রাইট জি জি এবং তিনি চল্লিশ বছরের পর যে আল্লাহ তালার নামে এত বড় একটা মিথ্যা দাবি করবে এরকমই আমরা যদি হজরত মির্জা গোলাম মোহাম্মদ সাহেবের জীবন দেখি তাহলে আমরাও দেখতে পাবো যে তিনি তিনি মাসিতার হিসেবে বিখ্যাত ছিলেন মানে তিনি সবসময় মসজিদে পড়ে থাকতেন তাকে যখনই তার বাসায় মেহমান আসতো তো কেউ তাকে দেখতে পেত না কারণ তিনি সবসময় মসজিদে থাকতেন অথবা কোরআন পাঠ করতে থাকতেন এছাড়াও সবাই অনেক শিখ ছিল এবং হিন্দুও ছিল উনি যেখানে কাদিয়ানে জন্মগ্রহণ করেছিলেন ইভেন মুসলমানও ছিল তারা সবাই এক বাক্যে সাক্ষ্য দিয়েছে যে তিনি কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলেননি উনি খুবই নম্রভাষী ছিলেন এবং খুবই পুণ্যবান ছিলেন চল্লিশ বছর পরে গিয়ে উনার কি হলো যে উনি আল্লাহ তালার নামে এত বড় একটা মিথ্যা দাবি করলেন এটা ওনার যেরকম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়তের একটা সত্যতার প্রমাণ সেরকমই হজরত মির্জা গুলাম মোহাম্মদ আলাহ ইসলামেরও এই আয়াতটি একটা জ্বলন্ত নিদর্শন ধন্যবাদ আপনাকে আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠানে কৃত কিছু প্রশ্ন মৌলানা সাহেব আমি আবার বলছি আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠানে কৃত কিছু প্রশ্ন দর্শকদের আমরা আমাদের এই ভয়েস অফ ইসলাম রেডিওতে আগে শুনেছি যেগুলোর উত্তর পেন্ডিং ছিল হ্যাঁ, হ্যাঁ। তাই হ্যাঁ, তো আমরা এগুলো উত্তর দেওয়া হয়নি আমি যদি আপনাকে আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই তার মধ্যে একটা প্রশ্ন এইটা যে ইমাম মাহাদিকে মানতে হবে কেন আমরা তো মুসলমানেরই সন্তান প্রশ্নটি করেছেন ভেরামারা কুষ্টিয়া বাংলাদেশ থেকে জনাব লুৎফুর রহমান সাহেব প্রশ্নটা আবার বলছি সংক্ষেপে যদি উত্তর দেন ইমাম মাহদিকে মানতে হবে কেন আমরা তো মুসলমানেরই সন্তান ধন্যবাদ প্রশ্নের জন্য প্রশ্নটি এর উত্তর রয়েছে যে আমরা তো মুসলমানের সন্তান এ কারণে আমাদেরকে ইমাম মাহদিকে মানা আবশ্যক কেননা হজরত মোহাম্মদ সাল্লাহাম তিনি আমাদের নবী এবং শ্রেষ্ঠ নবী তিনি বলে গেছেন যে এক সময় আসবে যখন جہاں تمہارا دیکھتے پہ مطلب کے دیکھ ہوں باغ گرہن کرو যদি বরফের পাহাড়ের উপর দিয়ে হয় তো হামাগুড়ি দিয়েও যদি তোমাদেরকে যেতে হয় তার কাছে যাও এবং তার হাতে বয়াত গ্রহণ করো কেননা তিনি আল্লাহর খলিফা এবং মাহদি এরকমই আরেকটা হাদিসে রয়েছে যে সুম্মা ইউজিউ খলিফাতুল্লাহিল মাহদিউ ফাইজা সামিতুহু বিহি ফাতুহু ফাবায়ুহু অর্থাৎ যে আল্লাহর খলিফা ইমাম মাহদি আসবেন তখন তোমরা যদি তার আগমন বার্তা শোনা মাত্রই তার কাছে পৌঁছাও এবং তার বাদ গ্রহণ করো এরকম আরেকটা হাদিস রয়েছে যেখানে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন ওয়াজাবা আলা কুল্লি মুমিনিন নাসরুহু আও কালা ইজাবাতু অর্থাৎ যে প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হবে যে সেই ইমাম মাহদি সাহায্য করবে অথবা তার ডাকে সাড়া দিবে তো এই যে যে তিনটি আমি শুধু হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম এই তিনটি হাদিস থেকে এটা প্রমাণিত যে যদি কেউ এমন হজরত ইমাম মাহদি তার জীবন দশায় ইমাম মাহদি আবির্ভূত হন তো তার জন্য আবশ্যক যে তার সাথে সাক্ষাৎ করা এবং তার বয়স নেওয়া এবং তার বয়স গ্রহণ করা এবং তাকে সাহায্য করা এ কারণে যদি কেউ নিজেকে সত্যিকার অর্থে মুসলমান মনে করে এবং সত্যিকার অর্থে মুসলমান দাবি করে তার জন্য এটা জরুরি যে সে অবশ্যই ইমাম মাহদির হাতে বয়াত গ্রহণ করবে ধন্যবাদ জনাব মৌলানা নিয়ামুর রহমান সাহেব আশা করি ভেড়ামারা কুষ্টিয়া থেকে জনাব লুৎফুর রহমান সাহেব উনি যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন আমাদের সাথে সাইফুল ইসলাম সাহেব হ্যাঁ, কিছু যোগ করতে যাচ্ছেন যোগ করতে চাচ্ছি আপনারা জানেন যে মুফতি মোহাম্মদ সাদেক সাহেব হজরত ইমাম ইসলাম একজন প্রসিদ্ধ সাহাবি যিনি ফিলাডেলফিয়া জামাত প্রতিষ্ঠা করেছেন এবং হুজুর যে কিছুদিন আগে যেখানে মসজিদটি উদ্বোধন করেছেন তো উনি হোসেন আসলাম যে যখন কথা বলতেন যে জলসার সময় বা বিভিন্ন অনুষ্ঠানে তো এগুলো উনি নোট নিতেন তো ওখানে উনি বয়াতের গুরুত্ব সম্বন্ধে মুসিম আসলাম যে কথাগুলো বলেছিলেন তার কিছু নোট নিয়েছিলেন তো আমি সংক্ষেপে মুসিম আসলামের মানার গুরুত্ব অর্থাৎ তার হাতে বয়াতের গুরুত্বটা এখানে বোঝাচ্ছি যে এখন যে কোনো মানুষের ঘরে অনেক সম্পত্তি থাকে ধরেন টাকা পয়সা সোনা গয়না আর কি তো এক একটা এক একটার গুরুত্ব অনুযায়ী মানুষ প্রিজার্ভ করে টাকা পয়সা দ্বারাকে অত্যন্ত গুরুত্বের সাথে সেভ করে রাখে খড়ি হয়তো ঘরের এক কোনায় রেখে দিল তো বয়ারটাও হচ্ছে এইরকম একটি মূল্যবান জিনিস তো মসির হাতে বয়াত নিলে পরে মানুষ কি করে তওবা করে এখন তওবাটা কি সেটা আসলাম ব্যাখ্যা করে বলছেন যে তুমি যে যখন এক দেশ ত্যাগ করে অনেক দেশে চলে যাও তখন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন সম্পত্তি সব কিছু রেখে তুমি আরেক দেশে চলে যাও এবং এইটার যে বেদনা এই যে কঠিন পরীক্ষা এই কঠিন পরীক্ষায় অর্থাৎ ওই যে বলছে যে বরফের পাহাড়ও যদি ডিঙায় যেতে হয় এইটা হলো পাহাড় সম যে সমস্যা এটা ডিঙায় তুমি বয়াত নাও অর্থাৎ তুমি সব ছেড়ে দাও আল্লাহর কোলে আসো তখন তুমি ঠিক একইভাবে মানুষ তখন পাপ থেকে একদম ওইভাবেই দেশ যেমন ত্যাগ করে পাপ থেকে ওইভাবে সে ত্যাগ করে এবং পবিত্র পবিত্রতার দিকে ফিরে আসে পবিত্র হওয়ার মানুষে ইমাম চলে আসে কিন্তু অন্য ধর্মে এই শিক্ষা নাই যেমন অন্য খ্রিস্টান ধর্মে আছে আল্লাহকে অত্যাচারী বলা হয়েছে এই জন্য তার পুত্র ঈশাকে রক্ত দিয়ে মানুষকে পবিত্রতা অর্জন করে তার ছেলে ছিল দয়াময় আল্লাহ ছিল অত্যাচারী নজবুল্লাহ কিন্তু এখানে কিন্তু আমরা এই জন্য ইমাম মাহাদের হাতে বয়াত করি যে আমরা পাপকে সম্পূর্ণ পরিত্যাগ করি এবং একটি নতুন যাত্রা শুরু হয় আর তখনই আল্লাহর অশেষ রহমত আসে এবং সে যা হারিয়েছিল অতীতে আল্লাহর কাছে আসার জন্য তার থেকে বহুগুণে আল্লাহ তা ফিরিয়ে দেন তার জীবদ্দশাতেই ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আমাদের কাছে যে চারটি প্রশ্ন ছিল তার মধ্যে থেকে একটি উত্তর দিলাম এবং আরও তিনটি প্রশ্ন আছে তার মধ্যে আমার কাছে একটি প্রশ্ন ছিল ব্যক্তিগতভাবে আমি আমার এক বন্ধু করেছিল গত অনুষ্ঠানে যখন আমরা করছিলাম তিনি শুনছিলেন ঢাকা থেকে তিনি বলেছিলেন যে তার তার একটা প্রশ্ন ছিল জনাব মৌলানা ইনামুর রহমান সাহেব যে এলহাম ওহি এলহাম কি এটা কি এখনো আছে আর ওহি এলহামটা কিভাবে হয় মানে কিভাবে একটা মানুষ বুঝবে যে তার উপর ওহি হয়েছে বা এলহাম হয়েছে তার প্রশ্নটা কথা প্রসঙ্গে এরকম ছিল ওহি এলহাম কি এটা কি হয় এখনো এটা তো নবীদের উপর হতো আগেকার আমলে আর আমরা বলে থাকি ইমাম ইসলাম উপর ওহি হয় হয়েছে জি জি ধন্যবাদ সাধারণত আমাদের হাতে সময় খুব কম মাওলানা সাহেব জি প্লিজ জি জি সাধারণত মানুষের মনে এই প্রশ্নটা জাগে কেননা কোরআনে আয়াত রয়েছে যে আকমাল আকমাল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি অর্থাৎ আমরা আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার যে নেমত গুলো সেগুলো আমি পরিপূর্ণ করে দিলাম نیمت نیمت پوری پہ گیس سمبو نا کنکٹ قورنہ حضرت یوسوفلام کی اللہ تعالی بنتا ابراہیم অর্থাৎ তিনি তার নেমত সমূহ তোমার এবং ইয়াকুবের বংশধরদের উপর পূর্ণ করবেন যেভাবে তিনি এর আগেও তার নেমত তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসাকের উপর পূর্ণ করেছিলেন তো এই দ্বিতীয় যে আয়াতটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম সেখানে স্পষ্ট লেখা আছে যে এর আগেও হজরত ইব্রাহিম আল ইসলামের উপরেও নেমত পরিপূর্ণ করা হয়েছিল হজরত ইসাকের উপরেও করা হয়েছে এরপরে তার পুত্র হজরত ইয়াকুব এবং তার পুত্র হজরত ইউসুফের উপরও পরিপূর্ণ করা হবে প্রত্যেকের উপরে নিয়ামত পরিপূর্ণ করা হচ্ছে কিন্তু তারপরে বংশধররাও ওহিলহাম পাচ্ছে তো এই কারণে যেখানে আল্লাহ তালা বলছেন যে আমাদের উপর মুসলমানদের উপর নেমত পরিপূর্ণ করা হয়ে গেছে তো এই কারণে আর তার অর্থ এটা না যে এরপর আর ওহি হওয়া সম্ভব না এরপরে দ্বিতীয় অংশে আমি যাচ্ছি যে আল্লাহ তালা বলেছেন যে ওয়ামা কানা লি বাশারিন ইল্লা ওয়াহিয়ান আও মি ওয়ারাই হিজাবিন আও ইউরসালু রাসুলান অর্থাৎ যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তার সাথে বাক্যালাপ করবেন কিন্তু কেবলমাত্র ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে অথবা দুধ প্রেরণ করে আর হাদিসেও রয়েছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উপর যখন প্রথম ওহি আরম্ভ হয় তো এটা প্রথমে সত্য স্বপ্নের আকারে ছিল তারপরে এই সত্য স্বপ্নগুলো আরো অনেক বেশি ভালোভাবে পরিপূর্ণ হওয়া শুরু হলো তারপরে আপনার এরকমও হলো যে ফেরিস্তা তার সামনে আসলো আর এরপরে যে পদ্ধতি কোরআনে বর্ণিত রয়েছে সেটা হচ্ছে একদম মানুষ আপনার সত্য স্বপ্ন দেখতে পারে অথবা কাশফ দেখতে পারে কাশফ মানে দিব্য দর্শন আর তৃতীয় আরেকটা হতে পারে যে তার অন্তরে একটা দৃঢ় ধারণার সৃষ্টি হবে যেটা আল্লাহ তারা সৃষ্টি করবেন তাকে একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে মানুষ যদি কোন একটা বিষয়ে দোয়া করে কোন এক বিষয়ে সাহায্য প্রার্থনা করে সে বিষয়ে যদি তার কবুলিয়তের ব্যাপারে একটা দৃঢ় ধারণা আসে সেটাকে ইলকা বলা হয় আর এছাড়া আরেকটা হচ্ছে আপনার কোন ফেরেস্তার মাধ্যমে তারা দেখতে পান এই তো কোরআন অনুযায়ী এখনো ওহিলহাম হয় এবং অনেকেই এখনো রয়েছেন যারা সত্য স্বপ্ন দেখে থাকেন অনেকেই আছে যারা কাশাফও দেখে থাকেন ধন্যবাদ জনাব ইনাম রহমান সাহেব আমাদের সাথে মনে ছোট্ট একটু কথা বলবেন জনাব সাইফুল ইসলাম সাহেব তো যেভাবে এনাম সাহেব বললেন যে ধর্মীয় সমস্যার ধর্মীয় জগতের সমস্যা সমাধানের জন্য আল্লাহ মানুষের সাথে কথা বলেন অনুরূপভাবে যে জাগতিক সমস্যা এগুলি সমাধানের জন্য অনেক দুনিয়ার সায়েন্টিস্টদের আল্লাহ তালা পথ দেখিয়েছেন যেমন আমরা যে এখনকার যে গার্মেন্টস জগতের যে রিভলিউশন দেখি যে যে ছোট্ট সুইটি আবিষ্কার হয়েছে সেটা একজন বিজ্ঞানী একজন কীভাবে আবিষ্কার করেন তাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে বল্লম বল্লমের মাথায় যে সরু ছিদ্র আছে সেটা দিয়ে তাকে আক্রমণ করতে আসছে এবং রাজা তাকে বলছিল যে তোমাকে যেভাবে হোক এই ধরনের একটা নিডল তৈরি করতে হবে সে ওইটার থেকে নিডল তৈরির একটা উপাদান পায় এবং সেটা থেকে আমরা এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে রেগুলেশন থেকে বর্তমান বিশ্বের তো সেটা সমাধান দিচ্ছে আবার আমরা যে পলিথিন এবং বিভিন্ন ধরনের সিনথেটিক জিনিস আবিষ্কার করি যে বেঞ্জিন চক্র যে কেমিস্ট যিনি এই বেঞ্জিন চক্রটা আবিষ্কার করেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন যে একটি সাপ তার লেসটা মুখে ঢুকে রাখছে ওইখান থেকে তিনি বেঞ্জিন চক্রের সাইকেলটা তৈরি করেন এবং সেটার মাধ্যমে সারা বিশ্বের আমরা যত আর্টিফিশিয়াল জিনিস দেখি সিনথেটিক সবই এই সমাধানগুলো আল্লাহ তালা আমাদের গাইড করছেন ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব শ্রোতা মন্ডলী আপনারা যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনারা আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আমি শুধু শেষে এইটুকু ছোট্ট কথা বলবো যে সবচেয়ে বড় হচ্ছে আপনার বিশ্বাস যদি আপনি মনে করেন বা আমি মনে করি যে আহমদিয়াত সত্য কিনা বা যে যিনি দাবি করছেন ইমাম আহমদুল ইসলাম এসছেন কিনা আমি যেন পাক পবিত্র